ওই আয়াজ যখন নাস্তা খাওয়া শেষ করলো সঙ্গে সঙ্গে আছাড় যে গুড়ি গুড়ি করে ফেললো এবারে সুলতান মাহমুদ গজনবী মন্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন আপনাদের প্রতি নির্দেশ ছিল এটাকে ভেঙ্গে ফেলার ভাঙ্গেন নাই কেন বলে স্যার এটা অনেক দামি পেয়ালা মূল্যবান পেয়ালা এটা ভাঙলে কেমন হয় আয়াজকে বলেন ওই বেটা গোলামের বাচ্চা গোলাম এই পেয়ালার দাম জানিস এই যে দেখো মন্ত্রীরা দাম জানে বলে কেউ ভাঙে নাই তুই কেন ভাঙলি গোলাম বলল যে আমি যদিও গোলাম কিন্তু রাজ পরিবারের গোলাম এই পেয়ারার মূল্য আমারও জানা আছে কিন্তু আমি চিন্তা করেছি বাদশার হুকুম হচ্ছে পেয়ারা ভেঙ্গে ফেলা এখন পেয়ালা অনেক দামি যদি আমি দামি পেয়ালা রক্ষা করতে গিয়ে পেয়ালাকে না ভাঙ্গি আমার বাদশার আমার মনিবের হুকুম ভেঙ্গে যায় আর যদি আমি পেয়ালা ভাঙ্গি তাহলে বাদশার হুকুম ঠিক থাকে পেয়ালা ভেঙ্গে যায় আমি আয়াদের কাছে আমার মনিবের হুকুম আমার বাদশার হুকুম এরকম লক্ষ লক্ষ পেয়ালার থেকেও তুচ্ছ দামি এই জন্য আমি পেয়ালাকে ভেঙে দিয়েছি আমি বাদশার হুকুমকে ঠিক রেখেছি বোঝা গেল ইবলিস যে যুক্তি বেশ করেছিল এখানেই ভুল করেছে হুকুমটা করেছেন কে আল্লাহ তারা হুকুম করেছেন আদমকে সেজদা করতে বলেছেন না পিঁপড়াকে সেজদা করতে বলেছেন তার দেখা বিধান দিয়েছেন কে জেনার বিচার হারাম করেছেন কে সম্পত্তি বন্টনের আইন দিয়েছেন কে নারীদের পর্দার বিধান দিয়েছেন কে অমুসলমান জাতি যদি কোন মুসলমান আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করে এই যুগে চলে না বলে অথবা এটাকে যদি উপহাস করে সে মুসলমান না কাফে তার মধ্যে আর শয়তানের মধ্যে পার্থক্য আছে তাহলে কোরআনের তাফসির তো আমরা শুনি सुनते सुनते नगमहाए माफिले बेदात को कान बहरे हो गए दिल बद मजा होने को है মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে গেছে অন্তর একা বিরক্ত হয়ে গেছে কিন্তু মুসলমান এখন পর্যন্ত জানে না ইসলাম অর্থ কি আর ইসলাম মানে কি ইসলাম মানে হচ্ছে এই কোরআনকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে এক কোরআনের বিধান দিয়ে যে চলে তার নাম কি তার নাম মুসলিম তার নাম কি আর যারা ভাগ করে মসজিদে চলবে আল্লাহর কালাম তাবিজ লাগবে আল্লাহর কালাম দিয়ে মিলাদ পর্বে আল্লাহর কালাম দিয়ে কিন্তু ব্যাংকে গেলে আল্লাহর কালাম চলবে না আদালতে আল্লাহর কালাম চলবে না ব্যবসা বাণিজ্যে আল্লাহর হুকুম চলবে না অ মুসলমান জাতি এরা কি মুসলমান এরা কি মুসলিম হাফ মুসলিম এবার আপনি হাফ মুসলিম চলবে কিনা কোরআনকে জিজ্ঞেস কোরআন বলছে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমার বাড়িতে গিয়ে যদি একজন লোক দরজার মধ্যে অর্ধেক ঢুকলো অর্ধেক বাইরে তুমি কি বলবা এবারে বহুদা ঢুকলে পুরো ঢোক নারে পুরো বাইরা ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলম পরিষ্কার করে দিয়েছেন ওদুখুলু বিসিলমে কাফাতান ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো কে বলেছেন পরিপূর্ণ প্রবেশ করতে হবে আল্লাহর বিধানকে পুরা মানতে হবে আল্লাহ সুবহান আমাদের সকলকে সহি দিন গুলার তো বিধান করে সুবহান আল্লাহ বিহামদি সুবহানাক আল্লাহ বিহামদিকা আশহাদু আল্লাহ আল্লাহ ইল্লা আনতা আস্তাগফিরুকা